মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা জানাজা সংক্রান্ত যে আমাদের মাসাইল রয়েছে আহকাম রয়েছে আমরা ইতিমধ্যে বেশ কিছু আলোচনা করে এসেছি আজকেও সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা ধারাবাহিকতা থাকবে আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন কবর দুইভাবে খোঁড়া হয় একটা লম্বা করে কবর খুঁড়ে দিয়ে এখানে মাইয়েতকে সাহিত করে দিয়ে তারপরে মাটি চাপা দেওয়া হয় বাঁশ দিয়ে বা কোনো স্লাব দিয়ে আরেকটা হলো যে কবরটা সোজা করে খোঁড়ে কেবলার দিকে নিচে আবার গর্ত করে দেওয়া ওইখানে মাইয়েতকে কেবলামুখী করে শুয়ে দিয়ে এরপরে ওইটাকে বন্ধ করে দেওয়া সেটা কাঁচাইট দিয়ে হোক বা স্লাব বানিয়ে হোক এরপরে মাটি চাপা দেওয়া কাজেই উত্তম হলো লাহাদ করা বগলি কবর যাকে বলা হয় যদি মাটি নরম হয় করা সম্ভব না হয় বাড়ি মাটি তাহলে সোজা করবে আর যদি সম্ভব হয় উত্তম হলো নিচে সাইডে ভিতরে গর্ত করে দিয়ে মাইয়েতকে সেখানে ঢুকিয়ে দিয়ে তারপরে মাটি চাপা দেওয়া এটাই হবে উত্তম আর সম্ভব না হলে যা সম্ভব তাই করবে এই হাদিসটি আবি হাদিস এর আগে পর্বে বর্ণিত হয়েছে হাদিসটি বাইহাকি শরীফে জাবির আবদুল্লাহ থেকে অনুরূপ বর্ণিত হয়েছে সেখানে অতিরিক্ত রয়েছে ওয়া রোফে আনিল আরদি কাদরা শিবরিন আল্লাহ নবী আলাইসালামের কবরটা মাটি থেকে অর্ধহাত আপনার কোনে আঙ্গুল থেকে নিয়ে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় শিবির এই অর্ধহাত পর্যন্ত উঁচু করা হয়েছিল বর্ণাতে আছে সেটা উটের পিঠের মতো মধ্যখানটা উঁচু হবে আর দুই সাইড ঢালু হবে মধ্যখানটা উঁচু হবে অর্ধহাত বরাবর এর বেশি উঁচু করা সুন্নতের পরিপন্থী কাজ হবে এই জন্যে কবরকে বেশি উঁচু করে দেওয়া যেটা আমাদের দেখা যায় এটা সুন্নতের পরিপন্থী কাজ সেই কবরটা যারই হোক না কেন যেই কোনো ব্যক্তির হোক না কেন তিনি বড় হন আর ছোট হন রাজা হন আর বাদশাহ হন আর বুজুর্গ যেই হোক না কেন কারণ আল্লাহর নবীর চাইতে আলহিসাম আর কেউ বড় হতে পারে না এই জন্য কবর থেকে যে কবর খরণ করতে গিয়ে যে মাটিটা উঠানো হয় এর অতিরিক্ত তো দেওয়া যাবেই না বরং অর্ধ হাতের বেশি উঁচু করা সুন্নতের পরিপন্থী কাজ হবে কি বলেন রাসুল্লাহ সাল্লামের কবর যেভাবে দেওয়া হয়েছিল হুবাহ যদি আপনার বা আপনার কোন মৃত্যু ব্যক্তি মাইয়েতের বা আপনার বাবা বা দাদা মার যদি কবর দেওয়া হয় সেটাই কি আমাদের জন্য মান্য এবং সেটা করা কি আমাদের জন্য উচিত হবে না অবশ্যই আমাদের সেটাই হবে উচিত সেটাই হবে আমল করা আমাদের জন্য জরুরি বা সুন্দর সম্মত এই হালিসটি ইমাম হেব্বান সহি বলেছেন বলে মুসলিমিন আনহু নাহা রাসুল্লাহামা আইউজাসাল কাবরু ও আইউকাদ আলাইহি না আলাইহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ নবী আলিসালাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন আসলে নিয়ম হলো মুসলমানদের কবরস্থান চতুর্দিক থেকে বাউন্ডারি ওয়াল থাকবে এইখানে যার যার কবর দেওয়া হবে আর যদি বাউন্ডারি ওয়াল না থাকে যার যার মতো বাড়িতে এখানে ওখানে রাস্তাঘাটে কবর দেওয়া এটা কিন্তু মোটেই মুসলমানদের এরকম কিন্তু কালচার হওয়া ঠিক নয় বরং সবাই গ্রামের লোকজন একটা স্থান ক্রয় করে বা কেউ অক্ষ করে কবরস্থান বানাবে সেটাকে ঘিরে নিবে যাতে করে সেখানে কোনো প্রকার খারাপ নোংরা অপবিত্র জিনিস সেখানে না কেউ ত্যাগ করতে পারে বা ফেলতে পারে এরপরে ওইখানে কবর দিবে প্রতিটি কবর বা ওই কবর স্থানের ভিতরের কবর পাকা করা মসজিদ বানা কবরের উপরে ঘর বানা তাই আল্লাহ নবী বলেন ওয়ায়ু কাদ আলাই কবরের উপরে বসা আল্লাহ নবী নিষেধ করেছেন ওয়ায়ুব না আলাই কবরের উপরে কোনো ঘর বানা কোনো গম্বুজ বানা কবরের কেন্দ্র করে কোনো মসজিদ কোনো ঘর বানা আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন এই জন্যে কবরকে কেন্দ্র করে পয়সা নষ্ট করা মোটেই ঠিক নয় কারণ আল্লাহর নবী আলিসাল্লাম এটা নিষেধ করেছেন আবার কেউ কেউ বলেন যে আল্লাহ নবী আলিসাল্লামের কবর তো ঘেরা দেওয়া হয়েছে ওপরে গম্বুজ বানানো হয়েছে আমরা বলবো আল্লাহর নবী আলিসালামের কবর মসজিদের ভিতরে করা হয় নাই বরং মা আয়েশার যে ঘর ছিল সেই ঘরের মধ্যে তাকে কি সমাধি করা হয়েছিল পরবর্তী যখন এটাকে মসজিদের কাজ বাড়ানো হয়েছিল সংকুলন যখন হচ্ছিল না এটা এক্সটেনশনের সময় তাকে ভিতরে ঘেরে দিয়ে তারপরে চতুর্দিক থেকে বাড়ানো হয়েছে তার যারা রাসুল সাল্লাহ সাল্লামের এই নির্দেশকে অমান্য করেছে তারাই তার কবরের উপরে বানিয়েছে ঘর কবরের উপরে বানিয়েছে গম্বুজ যেটা শরীর সম্মত নয় কাজেই সেটাকে দলিল মনে করা কারণ এটা সাহাবা করেন নাই তাবির কর্ণের পরবর্তীতে এগুলি করেছে যারা এই বিধানগুলিকে অমান্য করে সুন্নতের পরিপন্থী কাজ করেছে কাজ সেটাকে দলিল মনে করে পৃথিবীর আনাচে কানাচে ওই ধরনের গম্বুজ বানা ওই ধরনের ঘর বানা ওই ধরনের মসজিদ বানা এটা কিন্তু বড় অন্যায় আর এই সাধারণ মানুষ এগুলিকে দেখে মনে করে এটাই বুঝি যায় আর যখন কবরকে পাকা করা হয় কবরকে যখন গম্বুজ করা হয় এখানে যখন এসি লাগা হয় এখানে বাতি লাগা হয় এখানে বিভিন্ন ধরনের কি করা হয় ওরস করা হয় বিভিন্ন ধরনের সিস্টেম বিভিন্ন কিছু মান্যত এটা ওটা শিরিক এবং বেদাতি কাজ করা হয় তখন সাধারণ মানুষ ছুটে যায় আর সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অবিচারে লিপ্ত হয় শিরিকের মতো কাজ করে থাকে নাহুজবিল্লা এই জন্যে আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করলেন আর আমরা তার বিপরীত করলাম আল্লাহ নবী বাতি জ্বালাতে নিষেধ করলেন আমরা বাতি জ্বালালাম তিনি কবরের উপর ঘর বাঁধ নিষেধ করলেন ঘর বানালাম আল্লাহ নবী নিষেধ করলেন তারপর বসতে আমরা ওখানে গিয়ে বসে গিয়ে আমরা সেখানে গিয়ে দোয়া দরজ কোরআন তেলা শুরু করলাম ইত্যাদি তাহলে আমাদের এই জিনিসগুলি থেকে নিষেধ করতে হবে এবং নিজেরা তা থেকে বিরত থাকতে হবে সেটাই হবে আমাদের সুন্নতের আলোকে জীবন গড়ার এক প্রত্যাশা ওয়ানুসমানা রাজি আল্লাহ তাল আনহু কাল খানা রাসুল উল্লাহ ফারাগা বিন্দাফনিল মাইয়েত ওয়াকাফ আলাইহি ওয়াকাল ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবীত আল আল দাউদ উসমান তিনি বলেন আল্লাহ নবী আলাইসালাম যখন মাইয়েতের দাফন কার্য শেষ করতেন ওয়াকাফ আলাই তিনি ওই কবরের পাশে দাঁড়াতেন ওকালা এবং বলতেন সাহাব ইকরামকে লক্ষ্য করে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও ওয়াসালু লাহু আত্মাসবিদ এবং তাকে সাবেত দৃঢ় থাকার জন্য দোয়া করো যেন কবরে যখন তাকে জিজ্ঞেস করা হয় মার রব্বকা সে যেন বলতে হবে রব্বি আল্লাহ তার এই ফেরেস্তাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে যে সে দৃঢ় থাকতে পারে সেজন্য অবিচল থাকতে পারে সেজন্য সঠিক উত্তর দিতে পারে বলতে পারে মা রব্বকার উত্তর রব্বি আল্লাহ যখন জিজ্ঞেস করো মা দিন হোক বলবে দিন ইসলাম যখন জিজ্ঞেস করো মান নবী হোক তখন বলবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কারণ এখন তাকে জিজ্ঞেস করা হবে মনকে নাকার ফেরেস্তা এসে তাকে এই প্রশ্নগুলি করবে কাজ তোমরা তা তোমাদের ভাই জন্য দোয়া করো এবং সেজন্য ফেরেস্তাদের উত্তর দিতে পারে সেজন্যে দোয়া করো আল্লাহ নবী আলিসালাম সাহাবাইকরামদেরকে দোয়া করতে বললেন যে যার মতো দোয়া করবেন দোয়া করবেন যার আরবি ভাষা হলে দোয়া করবেন আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করো ও সব্যতিলাহু এবং তার এই প্রশ্নের উত্তরে তাকে দৃঢ় রাখো যেন সে গর্ব না করে ফেলে সঠিক যেন উত্তর দিতে পারে বা বাংলায় বলতে পারেন আপনার ভাষা দিয়ে যে আল্লাহ আমার ভাইকে যে মারা গেছে মাইয়েতকে ক্ষমা করো এবং ফেরস্তাদের প্রশ্নের উত্তরে তাকে দৃঢ় রাখো সঠিক উত্তর দাও তাকে তফিক দান করো যার যার মতো এই দোয়া করবে আল্লাহ নবী আলিসাল্লাম লম্বা করে কবর ঘিরে কবরস্থান ঘিরে হাত উঠিয়ে দোয়া করলেন না আর সবাই আমিন আমিনও বললেন না বরং বললেন তোমরা দোয়া করো কাজেই এইভাবে যদি যার যার মতো দোয়া করেন সেটাই সুন্নাত সম্মত বাকি জানাজার সালাতে তো দোয়া হয়েছে আবার কবর ঘিরে বা কবরস্থান ঘিরে আবার ভাড়াটিয়া যে দোয়া আমাদের চালে এই ধরনের দোয়া সুন্নত সম্মত না এটা আমাদের জানতে কোনোই আমাদের কাছে কষ্ট হলো না আল্লাহ রবাহ আলমিন সুন্নত সম্মত মাইহিতের জন্য দোয়া করার আমাদেরকে যেন তৌফিক দান করেন ওয়ান বুরাইদা তাবনিল হোসেব আল আসলামী রাজি আল্লাহ তালান قال رسول الله صلى الله عليه وسلم কুন্তু নাহি তুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা বুরাইদা বিন হোসাইব আসলামী রাজিয়াল বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো আল্লাহ নবী ইসলামের প্রথম যুগে কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন কারণ তখন আকিদা সংক্রান্ত বিষয় মজবুত হয় নাই হয়তো পারে কবরে গিয়ে কান্নাকাটি করবে জাহিলাতের মতো সেখানে উল্টাপাল্টা হয়তো কবরবাসীর কাছে কিছু চাইবে যেটা আজ আমাদের সমাজে দেখতে পাওয়া যায় জাহিলাতের সেই কাজ তাই আল্লাহ নবী প্রথম যুগে নিষেধ করে দিয়েছিলেন যে তোমরা কবর জিয়াদ করবে না যখন আল্লাহ নবী দেখলেন যে এখন মুসলমানরা তাদের আকিদা তাদের আমল এটা তাদের জানা হয়েছে দিন সম্পর্কে তারা জ্ঞাত হয়েছে আল্লাহ সম্পর্কে তারা জেনেছে আল্লাহ নবী বললেন এখন তোমরা কবর জিয়াদ করতে পারো নিষেধ নেই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন জাদা তিরমিজি তিরমিজির বর্ণায় অতিরিক্ত এসেছে কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে কবর জিয়ারতের মাধ্যমে একটা মাইয়েতের ফায়দা মৃত্যু ব্যক্তির যারা কবরে আছে যে আপনি গিয়ে সেখানে তাদের জন্য দোয়া করবেন তবে মনে রাখতে হবে এই দোয়া করার জন্যে দোয়ার যে সুন্নতি তরিকা সেই তরিকায় দোয়া করতে হবে যার যার মতো আমরা ইচ্ছা মতো এর নিয়ম বেঁধে নিব সিস্টেম করে নিব এটা কিন্তু আমাদের জন্য ঠিক হবে না তাই আল্লাহ নবী আলিসাল্লাম যেভাবে কবর জিয়ারত করেছেন সেটা আমরা করব। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসব বাকি অংশ পূর্ণ করার জন্যে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন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 না এটা আমাদের মনে রাখতে হবে ইমাবু দাউদ বর্ণনা করেছেন হাকিম সহি বলেছেন ওয়ান বোরাইদা তাবনিল হোসেব আল আসলামী রাজিয়াল্লাহ তালান কালা রাসুল্লাহ সাল্লামা কুন্তু নাহিতুকুম আন জিয়ারাতিল কবুর ফাজুরুহা বুরাইদা বিন হোসাইব আসলামী রাজিলত বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো আল্লাহ নবী ইসলামের প্রথম যুগে কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন কারণ তখন আকিদা সংক্রান্ত বিষয় মজবুত হয় নাই হয়তো পারে কবরে গিয়ে কান্নাকাটি করবে জাহিলাতের মতো সেখানে উল্টাপাল্টা হয়তো কবরবাসীর কাছে কিছু চাইবে যেটা আজ আমাদের সমাজে দেখতে পাওয়া যায় জাহিলিয়াতের সেই কাজ তাই আল্লাহ নবী প্রথম যুগে নিষেধ করে দিয়েছিলেন যে তোমরা কবর জিয়াদ করবে না যখন আল্লাহ নবী দেখলেন যে এখন মুসলমানরা তাদের আকিদা তাদের আমল এটা তাদের জানা হয়েছে দিন সম্পর্কে তারা জ্ঞাত হয়েছে আল্লাহ সম্পর্কে তারা জেনেছে আল্লাহ নবী বললেন এখন তোমরা কবর জিয়াদ করতে পারো নিষেধ নেই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন জাদা তিরমিজি তিরমিজির বর্ণায় অতিরিক্ত এসেছে কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে কবর জিয়ারতের মাধ্যমে একটা মাইয়েতের ফায়দা মৃত্যু ব্যক্তির যারা কবরে আছে যে আপনি গিয়ে সেখানে তাদের জন্য দোয়া করবেন তবে মনে রাখতে হবে এই দোয়া করার জন্যে দোয়ার যে সুন্নতি তরিকা সেই তরিকায় দোয়া করতে হবে যার যার মতো আমরা ইচ্ছা মতো এর নিয়ম বেঁধে নিব সিস্টেম করে নিব এটা কিন্তু আমাদের জন্য ঠিক হবে না তাই আল্লাহ নবী আলিসালাম যেভাবে কবর জিয়ারত করেছেন সেটা আমরা করব। কারণ কবর জিয়ারত কিন্তু মনে রাখতে হবে এটা একটা আমাদের জন্য ভালো কাজ কবর জিয়ারত করা সুন্দর জায়েজ কাজ কিন্তু জায়েজটাকে যেন আমরা না জায়েজের পর্যায়ে না নিয়ে যাই আজ আমাদের দেখা যায় কবর জিয়ারত সুন্নতি জিয়ারতের নিয়ম আমরা যেন জানি না অনেকেই আর জানলেও যেন আমরা আমল করতে পারি না তাই সুন্নতি জিয়ারতের স্থানে বেদাতি জিয়ারত সিরকি জিয়ারত স্থান দখল করে আমাদের মাথায় জেকে বসেছে এটা আমাদের কিন্তু বুঝতে হবে এবং সুন্নতি জিয়ারত আমাদের চালু রাখতে হবে বাকি সেই স্থানে যে বেদাতি জিয়ারত এবং সিরকি জিয়ারত সেটাকে আমাদের উঠাতে হবে এই জন্য আমাদের সেই চট্টুক কাজ করা দরকার সেটা আমরা নিজেদের মধ্যে আপোষের মধ্যে আমরা সুন্নতের আলোকে আমরা করার চেষ্টা করব এ নিয়ে আবার ঝগড়া ফসাদ যেন কোনো না হয় সেটাও খেয়াল রাখতে হবে তাহলে কবর জিয়ারতের ফায়দা একটা হলো মাইয়েতের মৃত্যু ব্যক্তিদের জন্য সেখানে গিয়ে কবর জিয়ারতে গিয়ে তাদের জন্য দোয়া করবেন আর এই দোয়া কিভাবে করবেন কেবলামুখী হয়ে কবরকে ডানে বা পিছনে ডানে বামে অথবা পিছনে রেখে দোয়া করবেন আল্লাহ রাসুল সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করতে চাইলে কেবলামুখী হয়ে করতে হবে এমনকি সালাম পাঠের জন্যেও কেবলামুখী হয়ে করতে হবে অর্থাৎ কবরকে পিছনে রেখে করতে হবে দর্শক ও শ্রোতা পৃষ্ঠবী বাংলার আপনার কাছে আমরা ব্যক্ত করতে চাই যে রাসুল সাল্লাহ সাল্লামের কবজর সুন্নতি নিয়মটাকে আরো আমরা হাদিসের আলোকে আপনাদের কাছে বোঝাতে চাই তার আগে বলছিলাম যে মাইয়ের কবরে সাহিত ব্যক্তি আমার জীবিত ব্যক্তিদের দোয়ার দ্বারা উপকৃত হবেন আর উপকৃত হবেন যিনি কবর জিয়ারত করছেন তার আখরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে তাই তিনি আখেরাতের দিকে ধাবিত হবেন অগ্রগামী হবেন তাই তার জন্য উপকার হবে আমি আখেরাতের স্মরণ করা এ তো বাড়ি থেকে মাইয়েতের জন্য যে দোয়া সেটা আমি বাড়ি থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি করতে পারি তবে আমার আখেরাতের কথা স্মরণের জন্য কবরের পাশে যাওয়াটা অত্যন্ত আমার জন্য সুন্দর ও ভালো হবে তাই মাইয়েতের যা উপকার সেটা যে কোনো দূর থেকে আমি করতে পারি তার জন্য দোয়া আর আমার জন্য উপকার সেটা আমি কবরের পাশে গিয়ে আমি উপকৃত হতে পারি এক্ষেত্রে কবরবাসীর কাছ থেকে কিছু আমরা উপকৃত হব এই ধরনের আকিদা বিশ্বাস রাখা সুন্নতের পরিপন্থী কাজ সেটা বিদাত পর্যায়ের অথবা শিখ পর্যায়ের অন্তর্ভুক্ত হয়ে যায় যা আজ আমাদের কবরগুলির পাশে বিভিন্ন ধরনের শিরিক ও বিধাতের ছড়াছড়ি চলতেছে এগুলি থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে ওয়ান আবি হুরাইরাত আন্না সাল্লাম আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম লানত করেছেন যে মহিলারা কবর জিয়ারত বেশি বেশি করে করে বা কবর জিয়ারতের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয় তাদের প্রতি আল্লাহর নবী কি করেছেন লাহানত করেছেন অভিশাপ করেছেন এই হাজটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইবনে হেব্বান সহি বলেছেন বাকি যে বর্ণায় আছে যে আলা কুবুর সেটা আবদুল্লাহ ইবিন আব্বাসের হাদিস আর যেটা মুসনাদ আহমদে এসেছে তাহলে যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করবেন তাদের প্রতি আল্লাহর নবী লানাত করলেন এ ব্যাপারে ওলামাদের দুইটি মত দেখা যায় কেউ কেউ বলেছেন টোটাল কোনোভাবেই মহিলারা কবর জিয়ারত করতে পারবে না কারণ কবর জিয়ারত করতে গিয়ে তারা সেখানে বেসবর হয়ে উল্টা পাল্টা কাজ করবে অন্যায় কিছু করে ফেলবে তারা চিল্লাচিল্লি করে কান্দাকাটি করবে পরিবেশ নষ্ট করবে সেটা শরীয়ত বিরোধী কাজ করে ফেলবে যেহেতু তাদের মন দুর্বল তারা একটুতেই ভেঙে পড়ে সেই জন্য সেখানে তাদের যাওয়া যাবে না আবার কেউ কেউ বলেছেন যে না যদি সেখানে গিয়ে তারা কান্নাকাটি না করে কোনো শরীয়ত পরিপন্থী কাজ না করে তাহলে মাঝে মধ্যে মহিলাদের কবর জায়ত করা জায়জ রয়েছে কারণ আল্লাহ নবী যেখানে লানত বা অভিশাপ করেছেন সেটা শুরু যুগে যখন পুরুষের জন্য নিষেধ ছিল তখনই তাদের জন্য অভিশাপ করেছিলেন পরবর্তী যখন পুরুষের জন্য জায়েজ হয়ে গেল তখন মহিলাদের জন্য জায়েজ পুরুষদের যেমন আখরাতের কথা স্মরণ করা প্রয়োজন মহিলাদেরও তো প্রয়োজন রয়েছে এই ধরনের বক্তব্য কেউ কেউ প্রকাশ করেছেন ওলামাদের মাঝে মোট কথা মহিলাদের কবর জিয়ারত না করাই এটাই হবে উচিত সেক্ষেত্রে যদি তারা শর্ত সম্মত যদি জিয়ারত করতে চায় যারা জায়েজ বলেছেন তাদের কাছে জায়েজ বলে তারা উল্লেখ করেছেন না করাই উত্তম উচিত এটাই আমরা বলবো কারণ আজ মহিলারা যখন কবর জার করতে যায় সেখানে নারী পুরুষের অবাধ মিলামিশা হয় কান্নাকাটি করে উল্টো পাল্টো করে আর সেজদা করে এটা ওটা করে যেগুলি শরীয়ত সম্মত কাজ না করতে থাকে কাজেই অধিকাংশ আমাদের মতে কবর জিয়ারত মহিলাদের জন্য জায়েজ নেই কেউ কেউ জায়েজ বলেছেন ওয়ানাবি সাইদুল খুদি রাজি আল্লাহ তালু কাল লানা রাসুল্লাহ সাল্লামা আন্নাই হাতা অল মুস্তামে আতা আখরাজাহ Abu Dawud Abu Saeed Khudri রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম কেউ মারা গেলে ভাড়াটিয়ে বা কেউ কোন মেয়ে মানুষ যখন বিলাপ করে কাঁদে হাইরা আমার ছেলে রে হাইরা আমার বাবারে অমুক ছিল তমুক ছিল এই ছিল ওই ছিল চিল্লায় মাথায় হাত মারে মাটিতে হাত মারে কাপড় ছিঁড়ে বুকে হাত মারে এই ধরনের বিলাপ করে যে মহিলারা কাঁদে তাদের প্রতি আল্লাহর নবী লানাত করেছেন আর যারা বসে বসে শুনে জাহিলিয়াতের যুগে কিছু মহিলা ভাড়া পাওয়া যেত মরে গেলে এইভাবে কাদার জন্য ভাড়াটিয়া আজও দেখা যায় কিছু মা বোনদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে মা দাদিকে মরে গেলে হায় রে বাপরে মা রে করে চিল্লিয়ে চিল্লিয়ে বিলাপ করে কাঁদে এই ধরনের কাদা চাহিলিয়াতের কাজ পাপের কাজ অন্যায় কাজ যা একজন কাঁদে আর সবাই তাকায় দেখে কি হয়ে গেল এইগুলি যে কাঁদবে বিলাপ করে আর যে শুনবে সবার প্রতি আল্লাহ নবী আলিসালাম অভিশাপ করেছেন রাহমত থেকে আল্লাহর রাহমত থেকে বঞ্চিত হওয়ার বদোয়া করেছেন এই জন্যে মনে রাখতে হবে কোনো নারী বা কোনো পুরুষ কেউ মারা গেলে চিল্লিয়ে চিল্লিয়ে বিলাপ করে কাদা যাবে না ছিঁড়া কাপড় ছিঁড়া মাথা মারা মারিতে মধ্যে গরু মারা এগুলি কিন্তু নিষিদ্ধ শরীয়তে জায়জ নেই এগুলি হারাম কাজ জাহিলিয়াতের কাজ এই জন্যে কেউ করলে আমাদের দায়িত্ব হবে যারা জানা তাদেরকে নিষেধ করে দেওয়া এই ধরনের অন্যায় কাজ থেকে জাহিলাতের কাজ থেকে কবিরা গুণা থেকে আল্লাহর নবীর লানত প্রাপ্ত কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে হবে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমহল্লা বর্ণনা করেছেন ওয়ানুম আতিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت اخذ علينا رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নানুহা মুত্তাফাকুন আলাই ওম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী যখন আমাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন নারীদের কাছ থেকে তখন এই বায়াত নিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কেউ মারা গেলে বিলাপ করে চিল্লিয়ে চিল্লিয়ে যেন আমরা না কাঁদি এটা জাহিলিয়াতের কাজ তাহলে আজও মহিলাদেরকে শিখাতে হবে যে কেউ মারা গেলে ছেলে বা স্বামী বা বাবা বা ভাই বা বোন কেউ মারা গেলে চিল্লিয়ে বিলাপ করে কাদা জাহিলিয়াতের কাজ কবিরা গুনার কাজ লানাত প্রাপ্তর কাজ এই কাজগুলি করা যাবে না ওয়ানিবিন ওমর আলাদি আল্লাহ তালা আনহুমা আলী নবী সাল্লাহ সাল্লাম কাল আলমাইয়ু আদাবু কাবরিহি বিমানি আলাইহি আল্লাহ নবী আলিসালাম থেকে আবদুল্লাহ ওমার বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন যখন মাইয়েত মারা গেছে তার উপরে বিলাপ করে কাদা হয় তখন তার কবরে এই কাদার জন্যে তার আজাব হয় নাউজবিল্লা তাহলে আপনি কাঁদলেন দেখালেন মহাব্বত আর এর জন্য আপনার বাবা বা মা বা আপনার স্বামীর কবরে হবে আজাব এটা কি আপনার জন্য উচিত কোনো জানা মানুষের করা ঠিক কাজে কেউ মরে গেলে যদি তার কবর তাকে কেন্দ্র করে কাদা হয় তাহলে তার কবর আজাব হবে এটা তখন হবে যদি সে কাঁদতে বলে ভাড়াটিয়া মহিলা নিয়ে সে এই ধরনের কাদার ব্যবস্থা করতে বলে অথবা ওসিয়াত করে যায় কাদার জন্য অথবা তাদেরকে বুঝিয়ে না যায় যে আমি মরে গেলে এই ধরনের কাদা তোমাদের জন্য ঠিক না এই কিন্তু সে যদি নিষেধ করে যায় এটাকে অপছন্দ করে তার উপরেও যদি কেউ এই ধরনের কাদাকাটি করে বিলাপ করে তাহলে তার তো আর কি করে তাজের ওয়াজরা তুম উখরা কেউ কাউরি পাপ বহন করবে না কিন্তু এই ধরনের কাজ করার জন্য উদ্বুদ্ধ করলে বা নিষেধ না করলে বা এটাকে জায়েজ মনে করলে তখনই তার কবরে আজাব হবে এজন্যে আমাদেরকে এই সব ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে আমরা তার ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়ে তার কবরের জন্য আজাব না হয় হাদিসটি বোখার মুসলিম বর্ণনা করেছেন ওলাহুমা নাহবু মগিরা তুবিন শোভা রাজিয়াল্লাহ তালানহ মগিরা বিন শোভা থেকেও বোখার মুসলিমে এই ধরনের হাদিস বর্ণিত হয়েছে আমাদের সময় একেবারে শেষ বিদায়ের আগে আমরা আল্লাহর কাছে এই দোয়া করব মৃত্যু কেন্দ্রিক যত বিদাত রয়েছে অন্য কোথাও এত বেদাত নেই কাজে মৃত্যুকে কেন্দ্র করে যত বিদাত এসেছে এগুলি থেকে আমরা দূরে থাকব আমরা সম্মত কাজ করার চেষ্টা করব আকুল কাউলি হাদা আস্তাকফুর আলী আলাকুম ওয়ালি সাইল মুসলিম হস্তাকফুরু ওসালাম মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম